এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করিয়া মাওলা গো আমারে নিয়া চলো তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমার নিয়া চল তুমি এক পা দু পা করে আমল গো আমারে আমারে নিয়া চল তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চলো তুমি অত দহন সদায় সদায় প্রাণে জানা কেউ বোঝে না ঘাটে মরা ঘাটে রইলাম পারে ভাঙন আর থামে না অত দহন সদাই সদাই প্রাণে জানা কেউ বোঝে না ঘাটের মারা ঘাটে রইলাম খেয়া চোখে পড়ে না দয়াল মরে পার করো গো তুমি আমারে আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে মৌলা লাগো আমারে নিয়া চলো তুমি এক পা দু পা করে মৌলা লাগো আমারে নিয়া চলো তুমি এ বুঝিয়ে বেলা যাই রে হাই ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভবে মলা গো মলা গো মৌলা গো এই বুঝি এই বেলা যায় রে হাই ডুবে একটুখানি আলো জালো আমার আধার ভবে তোমার নামে সকল আসান পার হয়ে যায় জানি মৌলা গো সকল আসন পর হয়ে যায় জানি তুমি আমার জীবন খেয়ার মাঝি আমারে আমারে নিয়া চল তুমি এক পা দু পা করে মৌলা আমারে নিয়া চল তুমি এক পা দু পা করে মৌলা আমারে নিয়া চলো তুমি অন্তর ঘরে নেই সে আলো ভরে গেছে মান আধারে গুমরে মরি এ কেমন যন্ত্রণা অন্তর ঘরে নেই সে আলো ভরে গেছে মান আধারে গুমরে মরি কোরআনের লালিমা আমারে দেখাও প্রভু তুমি আমারে আমারে নিয়া চল তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চল তুমি এক পা দু পা করে আমল গো আমারে নিয়া চল তুমি গুনার বোঝা বইব আর কত কাল আমি গুনার বোঝা বইব আর কত কাল আমি আমারে নিয়া চল তুমি এক পা দু পা করিয়া মলাগো আমারে আমারে নিয়া চল তুমি এক পা দু পা করিয়া মলাগো আমারে নিয়া চল তুমি এক পা দু পা করিয়া মলা গো আমারে নিয়া চলো তুমি আমারে আমারে নিয়া চলো তুমি